غرباء غرباء غرباء غرباء غرباء غرباء غرباء غرباء এখন সর্বত্রই ফেতনার ছড়াছড়ি মানুষ তার প্রবৃত্তির অনুসরণ করে চলেছে আল্লাহর বিধানকে অবজ্ঞা করছে দিন পালনে শিথিলতা করছে গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে জাহিলিয়াতের আধারে পুরো সমাজ অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে এই কঠিন পরিস্থিতিতেও একদল মানুষকে আল্লাহ তালা দিনের উপর অটল অবিচল রেখেছেন হাজারো ফিতনার মাঝেও তারা তাওহিদের ঝান্ডাকে বহন করে চলেছে আল্লাহর দেয়া বিধানগুলোকে ঠিকমতো পালন করছে আল্লাহর জমিনে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে উম্মার কল্যাণে হাসি মুখে নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছে এরাই হলো গোরাবা এরাই হলো সেই সকল গোরাবা যাদের কথা হাদিসে এসেছে রাসুল আলী আলিহাসাল্লাম বলেন বাদা আল ইসলাম গরিবান খামা বাদা ফাতুবা গোরাবা ইসলাম অপরিচিত অবস্থায় তার পদযাত্রা শুরু করেছে আবারও অপরিচিত অবস্থায় ফিরে যাবে সুসংবাদ অপরিচিত ব্যক্তিদের জন্য সুসংবাদ গোরাবাদের জন্য সাহাবাহিক রামরাদি আল্লাহ আনহুম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ গুরাবা কারা হে আল্লাহর রাসুল গুরাবা কারা রাসুল সাল্লাহ আলহিমাসাল্লাম বললেন আল্লাহ ইদা নাস মানুষেরা যখন পথভ্রষ্ট হয়ে যাবে সমাজ যখন নষ্ট হয়ে যাবে তখন সেই পথভ্রষ্ট মানুষদেরকে যারা হেদায়তের পথ দেখাবে সেই নষ্ট সমাজকে যারা সংস্কারের চেষ্টা করবে তারাই হচ্ছে গুরাবা উল্লিখিত হাদিসের মাঝে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইউসলিহনা শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ গোরাবারা সমাজকে সংস্কার করবে সমাজকে পরিশুদ্ধ করবে শুধুমাত্র নিজেরা পরিশুদ্ধ হয়েই ক্ষান্ত হবে না অন্য হাদিসে পরিণত হয়েছে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেন পুবালিল গোরাবা সুসংবাদ গোরাবাদের জন্য সাহাবাই রাজি আল্লাহ আনহুম জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল গোরাবা কারা রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বললেন না সুন না কলিল ফি নাসিন কাসির অনেক মানুষের ভিড়ে অল্প সংখ্যক ভালো মানুষ যাদের অনুসারীদের চেয়ে বিরোধীদের সংখ্যাই বেশি হবে এই হাদিস থেকে স্পষ্ট রূপে বোঝা যায় যে গুরাবাদের অনুসারীদের চেয়ে বিরোধীদের সংখ্যাই বেশি হবে গুরাবাদের অনুসরণকারীর চেয়ে তাদের বিরোধিতাকারীদের সংখ্যা অনেক বেশি হবে আজকে আমাদের সমাজের বাস্তবতার দিকে লক্ষ্য করুন আমাদের সমাজে কোনো মুসলিম তরুণ যদি ইসলাম পালন করে দিনের উপর চলার চেষ্টা করে তাহলে তাকে নিয়ে উপহাস করা হয় তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয় সে তিরস্কার ও ভৎসনার বস্তুতে পরিণত হয় পরিস্থিতি আজ এমন হয়েছে যে দিন পালনকারী ব্যক্তি তার সাথীদের মাঝে গুরাবা দিন পালনকারী ব্যক্তি তার আত্মীয় স্বজনের কাছে গুরাবা দিন পালনকারী ব্যক্তি তার পরিবারের মাঝে গুরাবা এজন্যই রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন ফাইন্নামি ওয়ারাইকুম আইয়ামা সব সবরুন ফি হিন্না মিসলু কবদিন আলাল জাম লিল আমিলি ফি হিন্না মিসলু আজরি খামসিনা ইয়ামালুনা মিসলা আমালি তোমাদের পরে ধৈর্যের দিন আসছে তোমাদের পরে ধৈর্য ধারণের দিন আসছে তখন দিনের উপর অটল থাকা জ্বলন্ত আঙ্গার ধারণ করার মতো কষ্টকর হবে তখন দিনের উপর অটল থাকা প্রজ্বলিত কয়লা হাতে ধারণ করার মতো কষ্টকর হবে সেই সময় যারা দিনের উপর আমল করবে সেই সময় যারা দিনের উপর অটল থাকবে তারা পঞ্চাশ জন আমলকারীর সমপরিমাণ সোয়াব পাবে সাহাবাই কারাম রাজি আল্লাহ আনহুম জিজ্ঞাসা করলেন আজ রুখাম সেইনা মিনহুম তারা কি তাদের মধ্যকার পঞ্চাশ জনের সমপরিমাণ সোয়াব পাবে রাসুল সাল্লাহ আলী জবাব দিলেন না বাল না বরং তোমাদের মধ্যকার পঞ্চাশ জনের সোয়াব পাবে সুবহান আল্লাহ উল্লিখিত হাদিস থেকে বোঝা যাচ্ছে ফেতনার জামানায় যে সকল গুরাবারা দিনের উপর অটল থাকবে ফেতনার জামানায় যে সকল গুরাবারা দিনের উপর ধৈর্য ধারণ করে থাকবে তারা সাহাবিদের মধ্য থেকে পঞ্চাশ জন সাহাবির আমলের সম পরিমাণ সবাবের অধিকারী হবে সুবাহান আল্লাহ এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে অনেকে গুরাবাদেরকে হতভাগা মনে করে না তারা হতভাগা না তারাই সৌভাগ্যবান কারণ তাদের ব্যাপারে মুহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন তিনি বলেছেন তুবালিল গুরাবা সুসংবাদ গুরাবাদের জন্য তুবালিল গুরাবা সুসংবাদ গুরাবাদের জন্য সুসংবাদ গুরাবাদের জন্য